বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাত সম্মানিত উপস্থিতি আজকে আমরা কুফুরের পরিচয় এবং কুফুরের প্রকারসমূহ বা কারণসমূহ নিয়ে সামান্য আলোচনা করব ইনশা আল্লাহ কুফুর এর শাব্দিক অর্থ হল লুকিয়ে রাখা ঢেকে রাখা কেউ যদি কোনো কিছু লুকিয়ে রাখে তাহলে শাব্দিক অর্থে তাকে কাফির বলা যায় বা কাফির বলা হয় এজন্যই আরবিতে আরবি ভাষায় কৃষককে কাফের বলা হয় কেননা সে মাটির নিচে বীজকে লুকিয়ে রাখে যেমনটি কোরআনে এসেছে আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেন কামাসালি গয়সিন আজাবাল কুফার নাবাতুহু যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে আনন্দিত করে এখানে আল কুফার কৃষকগণ এর অর্থ কৃষকগণ এটা কাফের শব্দের বহু বসন এখানে কাফির মানে কৃষক কুফার মানে কৃষকগণ এখানে এই কুফার শব্দটা শাব্দিক করতে ব্যবহৃত হয়েছে আর কাফেরকে যেহেতু কাফের এজন্য বলা হয় যে সে আল্লাহ তালা নিয়ামতকে অস্বীকার করে গোপন করে এই জন্য কাফিরকে কাফির হিসাবে নামকরণ করা হয়েছে আর কাফিরের পারিভাষিক অর্থ হল যে আত্মাকদিবু বিল্লাহি অবিমা জা আদবিহি রুসুরুহু আনহু কুল্লান আও কুফুরের পারিবেশিক অর্থ হল আল্লাহ এবং রসুলগণ এবং রসুলগণ যা কিছু নিয়ে এসেছে সেগুলিকে আংশিক অথবা পরিপূর্ণ অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা রসুলগণকে অস্বীকার করা এবং রসুলগণ যা কিছু নিয়ে এসেছে অবিমা চা আদবিহি রসুলহু আনহু কুল্লানা বাঁদন রসুলগণের আনিত বিষয় থেকে আংশিক অথবা পরিপূর্ণ বিষয়কে অস্বীকার করা অথবা এভাবে বলা যেতে পারে যে দিন ইসলামে যতগুলো বিষয় আছে যেগুলি অকট্ট দলিলের মাধ্যমে ওয়াজিব প্রমাণিত যে যেই বিষয়গুলো অকট্ট দলিলের মাধ্যমে মানাটা ওয়াজিব প্রমাণিত এর কোনো একটি বিষয়কে অস্বীকার করা কুফুরি তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি কথা হলো কুফুর বলা হয় দিনের মূল বিষয়গুলি অপরিহার্য বিষয়গুলি থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করাই হলো কুফুরি সুতরাং যে দিনের মূল বিষয় থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করবে সে কাফির হবে এই কুফুর দুই ধরনের কুফরি আকবর কুফরি আসগর তথা বড় কুফুর ও ছোট কুফুর কুফরে আকবর এমন কুফুর বা কুফরে আকবর ওই কুফুরকে বলা হয় যেই কুফুর মানুষকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয় এই কুফুরটা যদি আশ্রয় হয় অর্থাৎ সে পূর্ব থেকেই কাফির হয়ে থাকে তাহলে তার উপর কাফিরের হুকুম জারি হবে আর তার কুফুরিটা যদি তরি হয় অর্থাৎ ইসলাম গ্রহণের পর হয়ে থাকে তাহলে তার উপর মুরতাদের হুকুম জারি হবে আর আখেরাতে উভয় চিরস্থায়ী জাহান্নামি হবে চিরস্থায়ীভাবেই জাহান্নামে থাকবে তার জন্য কেয়ামতের দিন কোনো সুপরিষ্কারী থাকবে না এটা হলো বড় কুফুর বড় কুফুর বলা হয় যে যেই কুফুরির কারণে মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যায় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করলে পরকালে সে চিরস্থায়ী জাহান্নামি হবে এবং দুনিয়াতে তার উপর কাফেরদের উপরে যে হুকুম জারি হয় আসলি কাফের হলে যে হুকুম বা মুরতাদ হলে যে হুকুম যথাযথ সেই হুকুমই জারি হবে কুফরে আকবরের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত এসেছে যেমন সুরা মায়েদার সতেরো নম্বর আয়াত এসেছে আল্লাহ সুবাহ তালা বলেন লাকদ কাফর উল্লাদিন কলু ইন্নআল্লাহ হুয়াল মাসিহ বুন মারিয়াম নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে মাসি হেবনে মারিয়মি আল্লাহ অন্য এতে এসেছে লাকদ কাফারল্লাদিনা কলু ইন্নল্লাহ সালিসু সালিস সালাসা নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনের এক এভাবে সুরো বাকারার একায়তে এসেছে ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাল্লাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আর যে লোক আমার নির্দেশগুলিকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামী জাহান্নামবাসী তারা সেখানে চিরকাল থাকবে এ সকল আয়াতে যে কুফুরি কথা উল্লেখ হয়েছে এই কুফুরি তার উদ্দেশ্য হল বড় কুফুর কুফরি আকবর যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই কুফরি আকবর অনেক প্রকার আছে বা কুফরি আকবর করার অনেক কারণ আছে যেমন এক নম্বরে কুফরি আনাত অবাধ্যতামূলক কুফুরি অবাধ্যতামূলক কুফুরি মানে সত্যকে সত্য হিসেবেই জানে এবং তাকে মুখেও স্বীকার করে কিন্তু অবাধ্যতার কারণে সে গ্রহণ করে না এবং কালিমা পড়ে না যেমন ছিল আবু তালেব এবং তার মতো অন্য অন্য যারা আরও কুফুরি করেছে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন আল কেয়াফি জাহান্নামা কুল্লা কাফারি নানিত তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অবাধ্য কাফিরকে যারা জানে অন্ত থেকে জানে যারা মুখে স্বীকার করে কিন্তু গ্রহণ করে নেয় না এর বাস্তব দৃষ্টান্ত হলো আবু তরেব আল্লাহ সুবাহানহ তালা আরও বলেন তাদের সম্পর্কে কাল্লা ইন্নাহু কান আলী আয়াতিনা আনিদা সাউর হিকুহু সৌদা কখনোই নয় সে আমার নির্দেশসমূহের বিরুদ্ধাচারণকারী আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরো আরো আহরণ করাবো সাউর হেকুহু সৌদা দুই নম্বরে কুফরি ইনকার অস্বীকারমূলক কুফুরি অর্থাৎ মুখে এবং অন্তর থেকেই সৃষ্টিকর্তা আল্লাহ তালার এবং পুনরুত্থান দিবস পরকালের আখেরাত এবং রসুল সহ অন্যান্য ইমানার যে ইমান আনার যে বিষয়গুলি আছে সেগুলোকে অস্বীকার করা অর্থাৎ জরুরিয়তি দিন দিনের অপর অপরিহার্য বিষয়গুলো থেকে কোনো বিষয়কে অস্বীকার করা যেমনটা যেমনটা নাস্তিকরা করে থাকে নাস্তিক কমিউনিস্ট এবং তাদের মতো অন্যান্য যারা আছে যারা এই কুফরিগুলি করে এগুলি হলো কুফরি ইনকার আল্লাহ সুবাহানহুয়া তালা বলেন ইয়া রিফুনা নিয়ামতাল্লাহি সুম্মায়ুং কিরুনাহা ও আকসারুহুম কাফিরু আকসারুহুমুল কাফিরুন তারা আল্লাহর অনুগ্রহ চিনে এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ তৃতীয় প্রকার কুফরে ইস্তেকবার অহংকার প্রদর্শনমূলক কুফরি কুফরে ইস্তেকবারটাও এনাদের মতোই অর্থাৎ জেনে শুনে অহংকারের কারণে তারা কুফুরি করে তাকাব্বুরির কারণে কুফুরি করে যেমন করেছিল ইবলিস হ্যাঁ এবং তার চালাবেলারাও তাকাব্বুরির কারণে কুফুরি করে ইবলিস কুফুরি করেছিল অহংকারের কারণে আল্লাহ সুবাহ বলেন আলিল মালা আদম ফাস্তা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন এবং আমি যখন হরজত আদম আল ইসলামকে আদম আল ইসলাম আমি যখন আদমকে সিজদা করার জন্য ফেরিস্তাগণকে নির্দেশ দিলাম তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো আবা অস্বীকার করলো অস্তাকবারা এবং সে অহংকার প্রদর্শন করলো কা ও কান আমিনাল কাফির ফলে সে কাফিদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে কুফুরের ভিতরে একটা হলো কুফুর ইস্তেকবার অহংকার প্রদর্শন হলো কুফুরি করা এভাবে অন্য কায়তে এসেছে কলু আনুমিনুলাকা তারা বলল আমরা কি তোমার উপর ইমান আনবো অথচ তোমার অনুসরণ করে নিচু শ্রেণীর লোকরা এটাও অহংকারমূলক এমনিভাবে কুফুরের প্রকার সমূহ থেকে আরেকটি প্রকার হলো কুফরুল কুরহি বা কুফরুল বগদি অর্থাৎ ঘৃণাত্মা বোধক কুফুরি সত্যকে ঘৃণা করে অস্বীকার করা আল্লাহ সুবাহ বলেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم والذين كفروا فتعسل لهم وأضل أعمالهم এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না তারা তা অপছন্দ করে অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন আর যারা কাফির তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন তাহলে ঘৃণাবশত কুফুরি করা সত্যকে ঘৃণা করে অস্বীকার করা অনেক সময় মানুষ সত্য সেটা জানে এরপরও ঘৃণা করে সে অস্বীকার করে এটা একটা কুফুরি যারা এই ধরনের কুফুরি করবে তারা কাফির হয়ে যাবে তাদের সকল আমাল বিনষ্ট হয়ে যাবে আরেকটি প্রকার হলো তান এবং কুফর ইস্তেহজা অপবাদমূলক এবং ঠাট্টামূলক কুফুরি সত্যকে গ্রহণ না করে তা নিয়ে ঠাট্টা করা এবং তার প্রতি বিভিন্ন অপবাদ দেওয়া যেমন আল্লাহ সুবাহ বলেন ওয়ালা ইং সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়ানাল আব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রসুলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করতেছিলাম ঠাট্টা করতেছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে এবং তার হুকুম আহকাম বিধানের সাথে এবং তার রাসুলের সাথে ঠাট্টা করছিলে লা তাদেরও তো ওজুর পেশ করো তোমরা ছলনা করো না কদে কাফার তুম বাদা ইমানিকুম তোমরা যে কাফের হয়ে গেছো ইমান প্রকাশ করার পর ইমান আনার পরে তোমরা আবার কাফির হয়ে গেছো অন্য আয়তে এসেছে আল্লাহ সুবাহ বলেন وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون আর যদি তারা চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিনকে নিয়ে বিদ্রুপ করে ঠাট্টা করে তাহলে কুফুর প্রদানদের সাথে যুদ্ধ করো আ ইম্মাতাল কুফরি যারা কুফুরের নেতা আছে প্রধান আছে তাদের সাথে যুদ্ধ করো কারণ তাদের সাথে কোনো চুক্তি নাই যাতে তারা বিরত হয় লা আল্লাহ মিয়ান্তাহুন যাতে তারা ক্ষান্ত হয়ে যায় তাহলে কুফুরের সমূহ থেকে একটা কুফুর হলো কুফর তান কুফরুল ইস্তেহজা এমনিভাবে আরেকটি কুফর হলো কুফর এরাস উফেক্ষা বা বর্জনমূলক কুফুরি আল এরদ আল্লাহর দিনকে উপেক্ষা করে তা শিক্ষা করা এবং তার উপর আমল করা থেকে বিরত থাকা এটা একটা কুফুরি আল্লাহ সুবাহ আলা বলেন ওমান আল্লামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম আকরা ওয়াইং তাদুহুম ইলাল হুদা ফালাইয়াহ তাদু ইদান আবাদা তার চাইতে অধিক জালেব অধিক অত্যাচারী আর কে যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয় আয়াত দ্বারা বোঝানো হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কীর্তি কর্মসমূহ ভুলে যায় এর চেয়ে জালেম আর কে আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন যেন তা না বুঝে না বোঝে এবং তাদের কানে রয়েছে বিরোধিতার বোঝা অকর অফি আদানি মকরা এবং তাদের কানে রয়েছে বিরোধিতার বোঝা ওয়াইন তাদু ওহুম ইলাল হুদা ইয়াহ তাদু ইদান আবাদা যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎপথে আসবে না এভাবে অন্য আয়তে এসেছে অমান আরদা আন দিক্রি ফাইন্নালাহু ইন্নালাহু মাঈশতাং দঙ্কা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা এবং যে আমার স্মরণ থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো তাহলে এরাজ করে কুফুরি করা অর্থাৎ উপেক্ষা করা বর্জন করা বর্জন করে কুফুরি করা তাহলে আমরা এতক্ষণ ধরে কুফরে আকবরের বড় কুফুরের বিভিন্ন ধরন বা বিভিন্ন প্রকারের কথা আলোচনা করলাম এই ধরনের কুফরি যারাই করবে যারা ঠাট্টা করে করবে অবাধ্য হয়ে করবে ঘৃণা করে করবে এইভাবে যারা হালালকে হারাম হারামকে হালাল করবে এভাবে যারা এরাস যারা মুখ ফিরিয়ে নেবে উপেক্ষা করবে বর্জন করবে এই ধরনের যত কুফুরি আছে এই কুফুরিগুলি যারা করবে এগুলি হলো কুফরি আকবর এর কারণে মানুষ ইসলাম থেকে বাইর হয়ে যাবে এর উপরে মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামি হবে কুফুরের প্রথম প্রকার কুফরে আকবর এর সামান্য আলোচনা আমরা করলাম এবার আলোচনা করব কুফরে আসগর ছোট কুফর কুফরে আসগর এমন কুফুর যে কুফুর মানুষকে ইসলাম থেকে বের করে না দুনিয়াতে তার উপর কুফুরের হুকুম জারি হয় না এবং আখেরাতে সে চিরস্থায়ীভাবে জাহান্নামেও থাকবে না চিরস্থায়ী জাহান্নামি হয় না বরং তার অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করার পর সে জান্নাতে ফিরে আসবে অথবা আল্লাহ সুবাহ তাআলা চাইলে তাকে শাস্তি বেততেই মাফ করে দিবেন কুফরি আকবর ছোট কুফুর অথবা কুফরি আমলি কোরআনেও কুফুর শব্দটা ছোট কুফুর হিসেবে ব্যবহার হয়েছে এবং হাদিসেও এসেছে যেমনটি সুরা নাহালের চল্লিশ নম্বর আয়তে এসেছে আল্লাহ সুবাহ বলেন কলা হাদা মিং রব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু ওমাং শাকরা ফা ইন্নামা ইয়াশকুরু লি নাফসিহি ওমাং কাফারা ফা ইন্না রব্বি গনিয়ুম কারীম এইখানে এই আয়াতের ভিতরে যে কুফুর উল্লেখ করা হয়েছে এই কুফুরটা হলো কুফরে আসগর ছোট কুফুর এভাবে হাদিস শরীফে এসেছে আনিবনে আব্বাসিন কল قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرون قيل أيكفرون بالله قال يكفرون العشير ويكفرون الإحسان لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط অর্থাৎ আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমি সেখানে দেখলাম অধিকাংশ জাহান্নামী মহিলা বলা হলো যারা উপস্থিত ছিল তারা জিজ্ঞাসা করলো কেউ যে তারা কি আল্লাহর সাথে কুফুরি করেছে তিনি তিনি বললেন তারা তাদের পরিবার পরিজনের সাথে কুফরি করেছে এবং এহসান তথা অনুগ্রহ অস্বীকার করেছে তুমি যদি সারা জীবনও তাদের প্রতি অনুগ্রহ করে যাও তারপর সে মাত্র একটি বারের জন্য তোমার মধ্যে অপছন্দনীয় কিছু দেখতে পায় একটি ত্রুটি দেখতে পায় তাহলে সে বলবে আমি তোমার মধ্যে কখনোই কল্যাণকর কিছু দেখিনি মা রাই তুমিনকা খয়রন কখনোই ভালো দেখলাম না ভালো দেখিনি এখানে কুফুরের দ্বারা উদ্দেশ্য নেয়ামত ও এহসানের নাশুক্রিয়া করা এর উদ্দেশ্য এটা ছোট কুফুর এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না এভাবে অন্য হাদিস এসেছে সিবাবুল মুসলিমি শকুন অকিতালু কুফরুন মুসলমানকে গালি দেওয়া অন্যায় পাপ এবং তাকে হত্যা করা কুফুর এখানে যে কুফুর শব্দ ব্যবহার হয়েছে এ শব্দটাও এই কুফুরি আজগর মুসলমানকে গালি দেওয়া ছোট কুফুর আল্লাহ সুবাহ আমাদের সকলকে সকল ধরনের কুফুরি থেকে বেঁচে রেখে শুদ্ধ সঠিক ইমানের উপরে মজবুত থেকে শাহাদাতের দরজায় পৌঁছার পর্যন্ত তাওফিক দান করুক সুবাহানক আল্লাহ হামদিকা আশাদু আল্লাহ ইলাহ আংতা আস্তাং ফুরুক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি